السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রাসুলহি নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি ও মুংতবি আহমবি ইহসানিন ইলাইউমিদ্দিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সেল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা বলছিলাম সহিহুল বুখারির হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন ইব্রাহিম সাল্লাম তার জীবনে তিনবার মিথ্যা বলেছেন সেই তিনবারের একবার যখন তিনি ছোট ছিলেন তাকে প্রতিমা পূজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানালে তিনি তখন বলেছিলেন যে আমি অসুস্থ যেতে পারবো না দ্বিতীয় প্রতিমাগুলিকে সব ভেঙ্গে শেষ করলে বড় প্রতিমাকে রেখে দিলেই ইব্রাহিম আলাই সালাতামকে জিজ্ঞাসা করা হলো কে ভেঙেছে এগুলি তিনি তখন বলেছিলেন তাদের বড়কেই জিজ্ঞাসা করো সেই হয়তো এগুলি করেছে তৃতীয় মিথ্যা হচ্ছে ইব্রাহিম আলাই সালাতাম তার স্ত্রী সারাকে নিয়ে অতিক্রম করছিলেন এক অঞ্চল সেই অঞ্চলের শাসক একজন জালেম নিষ্ঠুর শাসক ছিল অসভ্য খুব খারাপ দুষ্কৃতি শাসক ছিল ওই অঞ্চলে যদি কোনো ভালো মেয়ে অতিক্রম করত তাহলে সেই মেয়ের সাথে অপকর্ম করার জন্য সে সবসময় লালায়িত ছিল ইব্রাহিম আলাইসালাম তার সাথে রয়েছেন সারা আলাইসালাম আদিসের ভাষায় এসেছে লাইসা আলা ওয়াজহিল আরদে হাদিসের ভাষায় এসেছে যে সারা আলাই ইসলাম তিনি কেমন ছিলেন তিনি অত্যন্ত সুদর্শন সুন্দরী ছিলেন তো এই দেখে সেই জালেম বাদশার তারও একটি খারাপ চিন্তা তার মাঝে জাগে এখন যেভাবেই হোক তার সামনে উপস্থিত হতে হবে সে বিষয়টি এড়িয়ে চলার কোনো উপায় নেই ইব্রাহিম আলী সালাম তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সফর সঙ্গী বা আপনার সাথে যিনি রয়েছেন তিনি কে ইব্রাহিম আলী সালাম বলে ফেললেন হাদিহি উখতি আমার সাথে যিনি রয়েছেন তিনি আমার বোন এই জবাব দিলেন কেন যাতে বোন বললে হয়তো বা সেই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এই আশায় ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে আমার বোন এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম সারাকে বললেন যে হে সারা জেনে রাখো বর্তমান এই সময়ে পৃথিবীতে তুমি আর আমি ব্যতীত কোনো আর মমিন নেই সুতরাং তুমি আমার ইমানের দৃষ্টিকোণ থেকে ইমানই বোন সেই বিষয়টি চিন্তা করেই আমি সেই জালেমের কাছে আমি বলেছি যে আমার সাথে যে রয়েছে সে আমার বোন সুতরাং সারা তুমি মনে রাখো তুমি তার সাথে যখন কথা বলবা সেভাবে কথা বলবে যেন সে আমাকে মিথ্যুক ভাবতে না পারে ইব্রাহিম আলাই সালাম এইভাবে বলার পরে সারা সেই জালেম বাদশার কাছে তাকে যেতে হলো তার কাছে গেলেই এ জালিম অসভ্য সেই ব্যক্তি সারা হিসালামকে তার প্রতি খারাপ চিন্তা রেখে হাত বাড়ানোর চেষ্টা করে যখনই হাত বাড়ানোর চেষ্টা করে আল্লাহ সুবহানা হাত আলা তিনি হলেন ইমানদারদের একমাত্র বন্ধু এবং ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষার মালিক যখনই সারার দিকে সেই লম্পট শাসক হাত বাড়ানোর চেষ্টা করে আল্লাহ সুবাহ পক্ষ থেকে তার শারীরিক অবস্থা কঠিন পর্যায়ে চলে যায় এই শারীরিক অবস্থা হঠাৎভাবেই তার কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে সে তখন বুঝতে পারে যে হয়তো তার এ অন্যায়ের কারণে এই পরিস্থিতি হচ্ছে সে সারাকে অনুরোধ জানায় যে আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্ত করে সারা আলাইসালাম সহজ মনের মানুষ সরল মনের মানুষ তিনি তার কথা শুনেই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সুবাহ যেন এই বিষয়টিকে কেন্দ্র করে কাউকে বিপদগ্রস্ত না করে এই দোয়া শেষ হলে সেই ব্যক্তি সুন্দর হয়ে গেল ভালো হয়ে গেল ভালো হওয়ার পরে আবার তার মনে একই শয়তানি চিন্তা তার সেই শয়তানি চিন্তা দূর হয়নি আবার সে সারা আলাইহিসালাম এর প্রতি হাত বাড়াতে চাইল যখন দ্বিতীয়বার হাত বাড়াতে চাইল সারা আলাইহিসালাম তিনিও আল্লাহ সুবাহর কাছে সে অপরাধ থেকে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছেও সারা আলহিসাল্লাম দোয়া করলেন সাথে সাথে আবার সেই লম্পট জালেম শাসকের অবস্থা পূর্বের মতোই হয়ে গেল শুধু পূর্বের মতো নয় বরং তার অবস্থা আরও পূর্বের চেয়ে কঠিন হল কঠিন হলে এরপরও আবার সেই ব্যক্তি সারা আলহিসাল্লামকে অনুরোধ জানালো যে আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করে সার আলি ইসালাম সহজভাবে তার কথা তার আবেদন শুনে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবাহানহতাল্লাহ তাকে সুস্থ করে দিলেন যখনই সে সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পরে সে রেগে তার দেহরক্ষী বা অন্যান্য দায়িত্বশীলদেরকে বলছে لم تأتوني بإنسان إنما আতাইতুমুনি বিশয়তান বলতে আসলে তোমরা আমার কাছে কোনো মানুষ নিয়ে আসতে পারো নাই বরং তোমরা আমার কাছে নিয়ে এসেছো শয়তানকে কারণ সে বলে যে যদি মানুষ হতো তাহলে মানুষ শত মানুষের সাথে আমি যে আচরণ করেছি এ মানুষের সাথেও সে আচরণ করার সুযোগ পেতাম কিন্তু যেখানে মানুষের সাথে আচরণ করার কোনো সুযোগ হয়নি বরং আমার পরিস্থিতি পরিবেশ খুব কঠিনে চলে গেছে সুতরাং তোমরা একটি সাধারণ কোনো মানুষ নিয়ে আসো নাই এভাবে তাদেরকে শাসানোর চেষ্টা করলেন তারপরে সেই ব্যক্তি নিজের এবং সারা আলাইসালামের অবস্থাটা বুঝতে পেরে তাকে ছেড়ে দিলেন শুধু ছেড়ে দেননি বরং তাদের সেবা করার জন্য তাদের খোঁজখবর জন্য তাদের পরিচর্যার জন্য হাজারাকে তাদের সাথেই পাঠালেন এই হচ্ছে ইব্রাহিম আলি সালাতাম এর দুজন সহধর্মিনী একজন হলেন সারা সারা আগেই ইব্রাহিম আলাই সালাতামের স্ত্রী ছিলেন কিন্তু পরবর্তীতে হাজারাকে সেই জালেম শাসকেই তাদের প্রতি মুগ্ধ হয়ে দান করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা ইব্রাহিম আলী হিসালাতাম তার জীবনে এই তিনটি কথা আসলে কখনো এগুলিকে তিনি জেনে শুনে মিথ্যা হিসাবে ইচ্ছাকৃতভাবে বলেননি বরং বিপদগ্রস্ত হয়ে কঠিন পরিবেশ থেকে বাঁচার জন্যেই তিনি এ কৌশল অবলম্বন করেছিলেন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাই সালাতামকে তিনটি বিষয়তেই মুক্তি দিয়েছেন তিন বিষয়ের ক্ষেত্রে তিন কথায় আল্লাহ সুবাহানতালা ইব্রাহিম আলি সাল্লাহামকে হেফাজত করেছেন আসলে ইব্রাহিম আলি সালাতাম তিনি এমন একজন সত্যবাদী ব্যক্তি ছিলেন তিনি এমন একজন আল্লাহ সুবাহানহতালার পর আস্থাশীল নির্ভীক ব্যক্তি ছিলেন যে আল্লাহ সুবাহানহতালা তাকে অসংখ্য পরীক্ষা করেছেন আর সব পরীক্ষায় ইব্রাহিম আলাই সালাতুসালাম তিনি সফল হয়েছেন সার্থক হয়েছেন বিজয়ী হয়েছেন ইব্রাহিম আলাই সালাতুসালাম তার দাওয়াতকে তো তারা গ্রহণ করবেই না বরং ইব্রাহিম আলাহ সালাতুসাল্লামকে পৃথিবী থেকে বিদায় দিবে তাকে হত্যা করে ফেলবে এজন্য তারা বিশাল অগ্নিকুণ্ডের আয়োজন করল সেই বিশাল গভীর ভয়ানক আগুনে ইব্রাহিম আলাইসাল্লাতুসাল্লামকে তারা নিক্ষেপ করবে কিন্তু আল্লাহ আকবার আল্লাহ সুবহান হওয়া আলা তিনি যদি কাউকে বিপদ থেকে মুক্তি দিতে চান মুক্তি দিয়ে থাকেন তাহলে তাকে পৃথিবীর কোনো মানুষের পক্ষে বিপদগ্রস্ত করা সম্ভব নয় এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহনকে উপদেশ দিতে গিয়ে বললেন যে জেনে রাখো হে ইবনা আব্বাস لو استمعت الأمة على أن ينفعوك لا ينفعك إلا بشيء قد كتب الله لك হে ইব্রাহিম আলাইসাল্লাম এর বিষয়টিকে কেন্দ্র করে এই ধরনের এই মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম এবনা আব্বাস রাজকে উপদেশ দিলেন জেনে রাখো গোটা উম্মাদ জাতি যদি তোমার বিরুদ্ধে তোমার বিপরীতে তারা এক হয় কি কারণে তারা তোমাকে সবাই সহযোগিতা করবে কিন্তু আসলে তোমার ভাগ্যে যতটুকু সহযোগিতা বরাদ্দ আছে এর চেয়ে বেশি তারা কিছুই করতে পারবে না একইভাবে লৌ ইস্তেমা আলা ইয়াদুর বিষয় ইল্লাকাত আলাইক রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ভাবে সকলেই তোমার ক্ষতি করার জন্য এক যদি তোমার উপকার করার জন্য এক হয়ে থাকে তাহলে যেমন সম্ভব নয় আল্লাহ সুবাহ যাকে উপকৃত করবেন সে উপকৃত হবে অনুরূপ গোটা বিশ্ববাসী যদি এক হয় তোমার ক্ষতি করার জন্য আল্লাহ সুবাহ যদি ক্ষতি না রাখেন তাহলে কারো পক্ষে সেই ক্ষতি করা সম্ভব হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা ইব্রাহিম আলি এই কাহিনী আমাদেরকে এ শিক্ষাই দেয় ইব্রাহিম আলাই সালাতামকে তারা শেষ করে দেওয়ার জন্য বিশাল আগুনের আয়োজন করল এত কঠিন আগুনের তাপ যা কাছে গিয়ে ইব্রাহিম সালামকে যে আগুনে ফেলা হবে এমনটাও সম্ভব হচ্ছে না বহু দূর থেকে ইবলিসের পরামর্শে ক্রেনের মাধ্যমে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন যে ইব্রাহিম আলি সালাতামকে বিশেষ পদ্ধতিতে সে আগুনে নিক্ষেপ করার জন্য তারা ব্যবস্থা নিল কিন্তু আল্লাহ সুবাহ তিনি মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারেন অসম্ভব পরিবেশকে সম্ভব করে দিতে পারেন অকল্পনীয় বিষয়কে বাস্তব করে দিতে পারেন ইব্রাহিম আলাই সালাতামকে কঠিন আগুনে যার ধারে কাছেও তারা উপস্থিত হতে পারছে না সেখানে তারা নিক্ষেপ করেই ফেললো বিকল্প পন্থায় আল্লাহ সুবহান বললেন কুলনায়ানারু কোন ইবার সালামা হে আগুন তোমার মালিক তো হলাম আমি তোমাকে জ্বলন ক্ষমতা তো দিয়েছি আমি সুতরাং তুমি জ্বলবা কার নির্দেশে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি হয়ে যাও ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা যেই ঠান্ডাটাও আবার বেশি ক্ষতিকারক তা নয় সালামা অতি মনোরম অতি উপযোগী তুমি ঠান্ডায় পরিণত হও আল্লা সুবহান যার নির্দেশে আকাশ বাতাস পাহাড় পর্বত সবকিছুই চলে সেই আল্লাহ সুবহান নির্দেশ দিলেন যখন আগুনকে আল্লাহ আকবার আল্লাহর নির্দেশের সাথে সাথে সেই কঠিন আগুনের ভিতরে ইব্রাহিম আলী সালাতাম এমন আরামদায়ক ও শান্তিপ্রিয় জায়গায় নিরাপদে এবং খুব সহজেই এত সুন্দরভাবে সেখানে থাকলেন আল্লাহ রসুল সাল্লা সুন্দরভাবে থাকলেন সকলের সামনে সেখান থেকে আবার মুক্ত হয়ে বের হয়ে আসলেন সকলে আশ্চর্য হল আল্লাহ সুবাহ এভাবে ইব্রাহিম আলাই সালাতামকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন আর সেই সব পরীক্ষা থেকে ইব্রাহিম আলী হিসালাতাম তিনি আল্লাহ রাবুল্লা আলমিনের উপর আস্থা রাখার কারণে সবগুলিতেই তিনি মুক্তি লাভ করেছেন আমাদের জীবনে মনে রাখা উচিত শিক্ষা গ্রহণ করা উচিত মানুষের শাস্তি বড় শাস্তি নয় মানুষের শত্রুতা বড় শত্রুতা নয় আমরা যদি আল্লাহর পর আস্থাশীল হতে পারি আল্লাহ সুবহান হওয়া তাহলাকে প্রকৃতভাবে মেনে নিতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি দুনিয়ার যত বড় কঠিন শাস্তি আসুক না কেন সেগুলি আসলেই আপনার জন্য কিছুই মনে হবে না আপনার জন্য সে বিষয়গুলি সহজ হবে আমরা যেন আমরা আল্লাহ সুবাহ আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ইব্রাহিম আলহিসালাম তার জীবনে এমনই অনেক কিছু ঘটে গেছে ইব্রাহিম আলহিসালাম আল্লাহ সুবাহানা তার জীবনের শেষ পর্যায়ে তাকে একটি ছোট্ট শিশু দান করলেন সেই হাজারার কোলে যার নাম হলো ইসমাইল আলহিসালাম এই ইসমাইল আলহিসালাম যেমনইভাবে জীবনের শেষ বছরে শত বছর পার হয়ে এই সন্তান পেলেন তার প্রতি কত মায়া মমতা বলার অপেক্ষা রাখে না কিন্তু আল্লাহ সুবাহর নির্দেশ তিনি এ সন্তান দিয়েছেন তিনি এ সন্তান নিয়ে নিতে পারেন আমার করার কিছু নেই অতএব আল্লাহ সুবাহর কোনো নির্দেশ আসলে সেই নির্দেশ বাস্তবায়নও ইব্রাহিম আলসালাতামের কোনো রকমের দুর্বলতা ছিল না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল এই জীবনের শেষ পর্যায়ের প্রাপ্ত কলিজার টুকরা শিশু সন্তান ইসমাইল আলহ সালাম যখন একটু চলাফেরা শুরু করলেন ফালাম্মা বালাগামা হুসাইয়া ইব্রাহিম সালাম যখন ইব্রাহিমের সাথে যখন ইসমাইল আলহ সালাতাম চলাফেরার মতো বয়স হলো আল্লাহর নির্দেশ এই ইসমাইল সালাতামকে হত্যা তাকে কোরবানি করতে হবে আল্লাহ সুবাহান সেখানেও ইব্রাহিম সালাতামকে কিভাবে রক্ষা করলেন ইব্রাহিম সালাম যখন প্রস্তুত নিয়ে নিলেন সন্তানের কাছে একটু মত বিনিময় করলেন সন্তানকে বললেন যে হে বা প্রিয় বৎস আল্লাহর এই নির্দেশ এসে গেছে এখন আমার করণীয় কি সেই ছোট্ট সন্তান ইব্রাহিম আলাই সালাতামকে জবাব দিয়ে ফেললো ইয়া ইনশা আল্লাহ ইব্রাহিম আলাইসালামের এই ছোট্ট বাচ্চা ইব্রাহিম সালামকে আরো সাহস দিলেন হে বাবা আপনাকে আল্লাহ সুবাহ তারা যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আপনি ব্যবস্থা নিয়ে ফেলুন ইনশাআল্লাহ আপনি আমাদেরকে ধৈর্যশীলের আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসালাতামের এই কঠিন পরীক্ষায় ইব্রাহিম আলিহিসাল্লাম তিনি আল্লাহ সুবাহ তালার কাছে সকল পরীক্ষায় সফল হলেন ইব্রাহিম আলহিসাল্লাম তার এই ছোট্ট বাচ্চা আজ রাকে আল্লাহর নির্দেশে নির্বাসন দিলেন তেমন কিছুই নেই মাত্র কয়েকটি খেজুর আর কিছু পানি আল্লাহ সুবাহ এর নির্দেশে নির্জন জায়গায় যখন বসবাসের জন্য রেখে গেলেন হাজেরা একটি কথা বলেছিলেন হে ইব্রাহিম আলাইহিসালাম আপনি কি নিজে রেখে যাচ্ছেন না আল্লাহ সুবাহ নির্দেশে আপনি রেখে যাচ্ছেন ইব্রাহিম ইসলাম ইশারে বলেছিলেন যে আল্লাহর নির্দেশে হাজেরা তখন বললেন যে আল্লাহ সুবাহ নির্দেশে যদি আপনি আমাদেরকে এখানে রেখে যান তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে বিপদে ফেলে দিবেন না আল্লাহ এখানে আমাদেরকে নষ্ট করবেন না ইব্রাহিম আলাহ সালাতাম এর স্ত্রী হাজারা এই ধরনের মতব্যক্ত করলেন মতব্যক্ত করলে বিষয়টি বাস্তবেই যে জায়গায় কোনো পানির অস্তিত্ব ছিল না সেখানে আল্লাহ সুবাহানা হুয়া তালা ইসমাইল এবং হাজারের মাধ্যমে এমন একটি পানির ব্যবস্থা করে দিয়েছেন যা পৃথিবীর শ্রেষ্ঠ পানি এবং অফুরন্ত পানি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যেন আমাদের দিনী পিতা ইব্রাহিম আলাই সালাতামের